করিয়ে দেওয়া ইসলামে নতুন কিছু নাই সবই পুরাতন কথাই কোরআন এবং সহিয়াদিসে বিদ্যমান আছে সেগুলি মানুষকে স্মরণ করিয়ে দেওয়া তো হজের বিরাট বিবরণ এরা তো খোদবার সংক্ষিপ্ত আলোচনায় পূর্ণাঙ্গভাবে তুলে ধরা সম্ভব নয় জাস্ট গাইডলাইন বলে যাওয়া পরিশেষে একটি হাদিস শুনিয়ে দিয়েই হজের প্রসঙ্গ ইতি টেনে কোরবানি বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন যার ক্ষমতা আছে অথচ হজ করে না সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মরুক তাতে আমার কোনো আপত্তি নেই ফালিয়ামুত ইনসা ইয়াহুদিয়ান ওয়াইনশা নাসরানি হজ করার ক্ষমতা আছে অথচ হজ করে না সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক তাতে আমার কোনো আপত্তি নেই খুব কঠিন কথা আমাদের দেশে অধিকাংশ মানুষ মনে মনে ভাবে এই বয়সে হজ করলে হজ তো ঠিক রাখতে পারবো হজ আবার ঠিক রাখে কেমন করে এটা বোঝা যায় না উদাহরণ দিলে সহজ হবে লোকটা অসুস্থ বমি হচ্ছে তা ওষুধ দিলেন বমি করে ফেললেন ট্যাবলেট খাওয়ালেন বমি করলো ক্যাপসিল খাওয়ালেন বমি করলো স্যালাইন খাওয়ালেন সাথে সাথে বমি করে দিল এখন যদি বলেন যে পেটে তো ওষুধ রাখা যাচ্ছে না এই অবস্থায় ওষুধ দেওয়ার না দেওয়া সম্ভব একটু পেটটা ঠিক হোক বমিটা বন্ধ হোক তারপর ওষুধটা দেব এই লোক যেমন বোকা বমি ঠিক হওয়ার পর ওষুধ দিবে কেমন দিতেই থাকবে বমি হতেই থাকবে দিতেই থাকবে বমি হতেই থাকবে হতে হতে এক সময় একটা ডোজ আল্লাহর অর্ডারে কি হবে কাজে লেগে যাবে পেট ঠান্ডা হবে বমি বন্ধ হবে তো ওষুধ খাইয়ে তো বমি বন্ধ করতে হজ আবার ঠিক রাখবে কেমন করে হজ ঠিক রাখার জন্য একটু অপেক্ষা করো মরার আগে হজ করো তারপরে দেখা গেল যে হজ নসিবে হল আর যদিও বা নসিবে হয় হজের কোন আরকান আকাম ঠিক মতো ওই লোক পালন করতে পারে না কারণ রসুল উল্লাহ সাল্লাম বলছেন যে হজটা হল নারী জাতির জিহাদ মহিলারা যখন জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমাদের জন্য জিহাদ ফরজ যে জিহাদের মধ্যে কোন মারামারি নেই সে কি সেটা হজ হজটা হল নারীদের জন্য জিহাদ আর যেমন তেমন পুরুষেরও কাম নেই হজ করে ঠিকমতো বাড়িতে ফিরে আসে আমরা যতবারই হজ করার সুযোগ হয়েছে প্রত্যেকবারই দেখা গেছে হজের শেষে জ্বর এসে গেছে হজ সমাপ্ত হয়েছে সাথে সাথেই জ্বর এসে গেছে এক গ্লাস লেবুর রস পাতি লেবুর রস এক গ্লাস চিপে খেয়ে নেবেন আল্লাহর বদল গরমে এই ভাইরাস জনিত জ্বর আল্লাহ সেভ করবেন হেফাজত করবেন আধুনিক বিশ্বের চিকিৎসারা এখন গবেষণা করে এটাও বলছেন যে গরম পানির মধ্যে লেবু চিপিয়ে ওটা যদি নিয়মিত পান করতে পারেন তাহলে ক্যান্সারের ঝুঁকি থেকে আপনি হেফাজত পাবেন আলহামদুলিল্লাহ আগে আমরা খেতাম র চা বলতোটাকে চায়ের মধ্যে লেবু চিপে দিত বলছিলাম যে হজটা হলো কঠিন জিনিস এবাদতে মালি এবং এবাদতে বাদানি মালেরও এবাদত হয় আবার শরীরেরও কসরত হয় কিভাবে পাপগুলি বের হয় কঠিন শীতের দিনেও শরীর ঘেমে অস্থির হয়ে যায় মানুষ যাই হোক সেই হজ যৌবনকালেই করা পর্দা শুধু পশুর জন্য মাপ মানে পশুর পর্দার ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে আল্লাহ পাক পশুর পর্দার ব্যবস্থা করে দিন পাখির পর্দার ব্যবস্থা করে পর্দা না থাকার কারণে সমাজে বহু রকমের বিশৃঙ্খলা কিন্তু এই পর্দাটাই আমাদের সমাজে উঠে গেছে সুবাহান আল্লাহ কি আলেম কি হাজি কি গাজি পর্দার বেলায় গিয়ে দেখা যায় খুব জটিল অবস্থা অনেক সময় অনেক জায়গায় আমরা যাই যে মহিলা চলে আসে খানা পরিবেশনের আর মহিলা দিস সামনে থাকতো আড়ালে থাকতো আমার নানাকে বলেছিল বলে আসেন আসেন বিয়ে সাহেব আসেন আপনার বিয়ানের সাথে পরিচয় করাই দিন আমার নানা জবাব দিয়েছিল ও সাঁতা আমার বাড়িতেও আছে তোরটা তুই দেখ ওরা আমার বাড়িতে আর একটা আছে আমারটা আমি দেখবো তোরটা তুই দেখ নানা রাগ করে বলছিল ও সাতা আমার বাড়িতেও আছে সাতা মানে যদিও মহিলা মানুষ সম্মানিতা কিন্তু বেনা মানে বেপর্দা করার কথা বলার কারণে গরম হয়ে গিয়ে বলছে ওটা আমার বাড়িতে আছে তোমারটা তুমি দেখো আমারটা আমি দেখি এটা একান্তই প্রাইভেট অ্যাফেয়ার্স যেটার কোনো শেয়ারিং চলে না আল্লাহ আকবর এক ভাই আর এক ভাইয়ের জামাটা গায়ে দেয় কোনো সময় একজনের জুতা ছিঁড়ে গেছে আর একজনের জুতা ধার নিয়ে চলে কিন্তু এটা এমন প্রাইভেট অ্যাফেয়ার্স যেখানে কোন ধারের কোনো ব্যবস্থা নেই আল্লাহ আকবর যাই হোক আদম আলী হিসালাতামের দুই সন্তান কাবিল কিন্তু শরীয়ত মানবে না যেটা সুন্দরী ওটা আমার লাগবে আদম সাল্লাম বলেন দুইজন কুরবানি করো যারটা কবুল হবে সেই সুন্দরীকে বিয়ে করবে কুরবানি করা হলো আদম আলাহিসাল্লামের ছেলে হাবিলের কুরবানি কবুল হল আর কাবিলের কুরবানি কবুল হল না তদানীন্তন কালে কুরবানি করে পাহাড়ে রেখে দিলে পাহাড়ে আগুন এসে আল্লাহর তরফ থেকে যারটা খেয়ে ফেলত পুড়িয়ে দিত ওটা কবুল হয়ে আর যারটা পরে নেই ওটা কবুল হয় এটা আমাদের নবীর খাস বৈশিষ্ট্য যে আপনি কুরবানি করে কুরবানি পশুর তামরা গোস্ত নারী ভুঁড়ি আতুরি সব কিছু আপনি ব্যবহার করতে পারতেছেন আপনাকে অনুমতি দেওয়া আছে কিন্তু তদানীন্তন কালে যত টাকার যত দামি কুরবানি হোক না কেন সমস্ত কুরবানি করে পাহাড়ে রেখে চলে আসত এক টুকরা গোস্ত সেখান থেকে খাওয়ার অনুমতি ছিল না আর আপনাকে খাওয়ার অনুমতি দিয়েছে তো মানে হলো এই যে পুরা গরুটাই ফ্রিজের মধ্যে ভরে দেবে আর ফকির মিসকিনকে বলেন যে আমাদের গোস্ত তো বন্টন শেষ তুমি দেরি করে আসতো কেন কোরবানির ভাগ নিয়ে প্রশ্ন উঠছে আমাদের কাছে আমরা বলছি কুরবানি কি এইটা বুঝলে আর কুরবানির গোষ্ঠের ভাগ আর প্রশ্ন আসবে না কুরবানি কি ভোগ না ত্যাগ যদি ত্যাগ হয় তাহলে বেশি খাওয়ার নাম ত্যাগ আর কম বিলানোর নাম ভোগ নাকি নাকি বেশি বিলাবো আর কম খাবো ওটার নাম ত্যাগ তাহলে আমি যে কুরবানি করলাম কুরবানি করে গরিব দুঃখী মানুষকে আমি দিতে থাকবো মানে যত দূর সম্ভব শুধু দেওয়ার চিন্তায় থাকবে যেহেতু আল্লাহ পাক আমাকে কিনে খাওয়ার ক্ষমতা দিয়েছেন ভালো মন্দ সবসময় আল্লাহ পাক আমাদেরকে খাইয়ে থাকেন পাঁচশো টাকা কেজি গরুর গোষ্ঠ এমনও লোক আছে ছয় মাস পার হয়ে যাচ্ছে গ্রাম বাংলায় এক টুকরা গরুর গোস্ত তার সামনে আসে না গোস্তের সামনে দিয়ে হেঁটে চলে যায় কিন্তু কেনার মত তৌফিক তার নাই যারা অভাবীদের সাথে চলেন তারা অভাবীদের হালত বুঝতে পারেন আর যারা ধনীদের সাথে চলেন তারা অভাবীদের হালত জীবনে বুঝতে পারবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাহলে আদম সালামের দুই ছেলের এক ছেলের কুরবানি কবুল হয়ে গেল যার কুরবানি কবুল হল তার উপর ঈর্ষান্বিত হয়ে হিংসাত্মক মনোভাব নিয়ে বললেন লাখতুলার নাকতোকে আমি হত্যা করব এটা হল দলিলবিহীন লোকের শেষ লাঠি মানে শেষ দলিল লাঠিটা হল দলিলবিহীন লোকের দলিল মানে আপনার জমিন আমি দখল করব আপনার জমিন আমি দখল করব আমার কাছে দলিল নেই আমার আছে লাঠি লাঠির জোরে পরের জমি দখল করা যায় আর নিজের জমি চাষ করার জন্য পর্চা দলিলের প্রয়োজন হয় যার পর্চা দলিল আছে তার লাঠি লাগে না আর যার পর্চা দলিল নাই তার লাঠি লাগে এবার কাবিলের লাঠি নেই লাঠি আছে কাবিল লাঠিয়াল কাবিল এবার হাবিলকে হত্যা করবে আখতুলান নাক তোকে আমি খুন করবো হাবিল জবাব দিচ্ছে কয়লা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কেবলমাত্র আল্লাহ পাক তাই কবুল করেন অন্য কারোটা কবুল হবে না লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম জাহিলিয়াতের জামানায় মক্কার মাটিতে কুরবানি হতো দেবদেবীর নামে লাত মানাত অবাল উজ্জা এদের নামে কুরবানি হতো কুরবানির পশুর গোস্ত এবং কুরবানির পশুর রক্ত এরা নিয়ে ওই সাফা পাহাড়ে মারোয়া পাহাড়ে এবং পাহাড়ের উপরে ইয়াসাফ এবং নায়েলা নামক দেবী আর মক্কার ঘরে যত দেব দেবী ছিল প্রত্যেকের মাথার উপর গোষ্ঠে আর রক্ত রেখে আসত কুরবানির রক্ত দিয়ে দেবতার চেহারা মুছে দিত রঙিয়ে দিত কুরবানির রক্ত দিয়ে কুরবানির রক্ত দিয়ে দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য দেবদেবীর মাথায় কুরবানির গোস্ত রেখে আসত ভোগ দিত দেবদেবীকে এখন আমরা মাজারে খানকায় আমাদের এক শ্রেণীর মুসলিম নামধারী যারা ওখানে গিয়ে জবাই করছে এবং ওই মাজারের ওই পীরকে সন্তুষ্ট করার জন্য সেখানে পশু মানত করছে এরা হলো ওই সেরেকের অন্তর্ভুক্ত আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাহাবিরা বললেন তাহলে এক কাজ করা হোক আমরাও কুরবানি করলাম তা আমরাও কিছু কুরবানি গোস্ত আল্লাহর নামে আল্লাহর কাবায় রেখে আসি আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোস্তও পৌঁছে না রক্তও পৌঁছে না তোমাদের ভিতরে আল্লাহ ভীতি যেই তাকুয়া অন্তরে সেই তাকুয়াটুকু আল্লাহ রেকর্ড করেন কে কোন নিয়তে কুরবানি করবে আজকে আমরা আশ্চর্য হয়ে যাই মিরাজ দেই না বোনের অংশ দেই না বোন মারা গেছে ভাই বোনের অংশ দেয়নি ভাইও মারা গেছে ভাইয়ের বেটা এখন ফুফুর অংশ দেয় না সোবান ফুফু মারা গেল ফুপাতো ভাইয়েরা মানাতো ভাইয়ের দরবারে ধর্ণা দিচ্ছে ছত্রিশ বছর হলো বাবা মারা গেছে অথচ জমি বন্টন এখনো হয়নি ছত্রিশ বছর যাবৎ হারাম খাচ্ছে ছত্রিশ বছর যাবৎ সে হারাম খাচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াকা ওয়াতা কুলুন তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া তাকুলুনা তুরাসা তোমরা ওয়ারিসের মাল খাও সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষ সহি তরিকায় গুণের অংশ ঠিক মতো যথাযথভাবে দিয়েছে খুব খুঁজে পাওয়া খুব মুশকিল দেয় দেয় বোনকেও দেয় ভাইকেও দেয় ভাইও নেয় বোনও নেয় ভাইরা নেয় মাদার টেকের চৌরাস্তার জায়গাগুলো আর বাসাবো মোড়ের জায়গা খেলার মাঠের সামনের জায়গা আর বোনদেরকে দেয় ধূপ আখুলার বিল তার ষোলো বিঘে বেচলে এখানকার এক কাঠার দাম হয় দিয়ে দিল বোনকেও দিয়েছি ভাইকেও দিয়েছি আমিও নিয়েছি ওকেও দিয়েছি আমি নিয়েছি দশ কাটা ওকে দিয়েছি পাঁচ কাটা যথার্থই নিয়েছি আপনার দশ কাঠার মূল্য কত আর ওর পাঁচ কাঠার মূল্য কত মিরাজ দিচ্ছে না পাওনা হক পরিশোধ করছে রিক্সাওয়ালার কাছ থেকে কিভাবে করে বলে পাঁচ টাকা কম দিয়ে বাঁচা যায় সেই ধান্দায় থাকে কোটিপতি লোক সুবাহান আল্লাহ গরিব মানুষ বেচারা ডিম বিক্রি করতেছে রাস্তার ধারে বসে আর সেই গরিব মানুষকে বলছে ডিমের দাম কত বলে একটা ডিম বারো টাকা দশ টাকা হলে দাও না হলে যা ভাগ হয়ে গেল দুইটা টাকা ওই অভাবী লোকটার সাথে মুলামুলি ওই গরিব লোকটা ক্ষেতের ফসলটা বিক্রি করতে এসেছে ওই গরিব লোকটাকে খুশি হয়ে তুমি পাঁচটা টাকা বাড়ায় দাও না বাড়ায় দিয়ে ওখানে মুলামুলি চলছে আর যখনই ভিআইপি শপিং মলের মধ্যে ঢুকছে ঢোকার পরে ওখানে একটা ঠান্ডা ড্রিঙ্কস খাওয়াই দিল আপনার বিল হয়েছে তেরো হাজার ছত্রিশ টাকা তেরো হাজার ছত্রিশ টাকা দিয়ে তারপরে দারোয়ান গেট খুলে দিল গাড়ির দরজা খুলে দিল ওকে আবার দুইশো টাকা বকশিস দিয়ে চলে আসলো সুবাহান আল্লাহ কোথায় আছি আমরা ওই গরিব দুঃখী লোকটা ওই অভাবী লোকটা তার দিকে আমাদের খেয়াল নেই বলছিলাম কুরবানি করা সুন্নত আর মিরাসের হক পরিশোধ করা ফরজ ঋণ পরিশোধ করা ফরজ আল্লাহ নবী সাল্লা সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তি সালাপ করেন নাই বলছে লোক পরের মাল হজম করে মারা গেছে ওর জানাজা তোমরা পড়ো আমি নবী পড়ব না দয়ান নবী জানাজা পড়তে গিয়ে লাশের সামনে থেকে ফিরে চলে আসতেন সোভান আল্লাহ আল্লাহ নবী সাহাবি এতেকাল করেছেন রাসুল্লাহ সাল্লাম দয়ার নবী দয়াল নবী জানাজা পড়ার জন্য লাশের সামনে দাঁড়ানো জিজ্ঞেস করলেন লোকের ঋণ আছে নাকি বলা আছে পরের মাল হজম করে মারা গেছে পরের মাল শোধ করে যায়নি আল্লাহ নবী সাল্লাম ফিরে এসে বলেন সাল্লু আল্লাহ সাহেব তোমার সাথীদের সালাদ তোমরা পর আমি পড়ব রসুলাম জানাজা না পরে ফিরে চলে আসলেন জনৈক সাহাবি বলছেন তখন আমার কলিজাটা কেঁপে উঠল লাশের সাথে মরা লাশের সাথে এই আচরণ কে করতেছে আসলে সাইয়েদুল মুরসালিন দয়াল নবী রহমতাল্লিল আলম জানাজা না করে ফিরে এসে বলছেন তোরা পর জানাজা আমি করব মরা লাশকেও আল্লাহ নবী খাতির করলেন না পরের মাল খেয়ে হজম করে মারা গেছে একজন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এর যার ঋণ আছে সমুদায় আমি পরিশোধ করব আপনি জানাজা করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি কোনোদিন বলছিলেন যে লোকটা কুরবানি করে নাই এর জানাদ আমি করবো না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছিলেন যে এই লোকটা কুরবানি করেনি তা আমি তার জানাদা পড়বো না এই লোকটা দান সাতকা করে নাই তার জানাদা আমি পড়বো না ঋণগ্রস্ত ব্যক্তির জানাদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়া থেকে ফিরে চলে আসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যাদের জাকাত ফরজ ঠিক মতো জাকাত পরিশোধ করে না তাদের মালকে বিষাক্ত সাপ বানানো হবে সেই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ইহকুদু বি লিহজামাতাইহি ওয়া ফি রাওয়ায়াতিন বি সিদকাইহি তখন তার মুখের চোয়ালের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে সেই বিষাক্ত সাপ সবল মেরে মেরে খাবে ওয়াকুলু সাদিয়া হে তার বুকের থলথলে বসতো ফিরে ফিরে সাপ খাবে আর বলবে আনা কাঞ্জুকা আনা মালুক আমি তোমার সেই মহাব্বতের মাল আজকে সাপে পরিণত হয়েছে সুভান আল্লাহ জাকাত না দিলে সাপে সবল মারবে রসুল্লাহ সাল্লাম বলছেন সেই সাপ এত বড় বিষাক্ত সেই সাপের চোখ যদি চোখের যদি যদি কোন গর্ভবতী মহিলার উপর গর্ভপাত হইল সাপ যদি নিঃশ্বাস সারে পৃথিবীতে কিয়ামত কোন ঘাস উৎপন্ন হবে না এত ভয়ানক সাপ তাকে দংশন করতে থাকবে আবাদুল আবাদ যারা জাকাত দেয় রসুলাম বলেননি যারা কুরবানি দেয়নি তাদেরকে পিঁপড়ায় কামড় দিবে হাসরের মাঠে রসুল্লাহ সাল্লাম বলেননি যারা কুরবানি না দিয়ে মারা গেছে ওদেরকে পিঁপড়ায় কামড় দিবে তা বলেনি লক্ষ লক্ষ টাকার কুরবানির প্রতিযোগিতা বাংলার মাটিতে হবে কিন্তু জাকাত দেওয়া লোক নেই লক্ষ লক্ষ টাকার কুরবানি কুরবানি শূন্যতে মোয়াক্কাদা কুরবানি দেওয়া লোকের অভাব নাই কিন্তু ওয়ারেসের মাল দেওয়া লোকের অভাব গরিব দুঃখী মানুষকে অভাব অনটনে দেওয়া মানুষ খুবই কম বন্ধুগণ বলছিলাম যে নিয়ত তাকোয়া ভালা কি জানালুহু তাকোয়া মিনকুম হাবিল বললেন বললেন তুমি যদি আমাকে মারার জন্য হাত তোলো আমি কিন্তু তোমাকে মারব না তুমি আমাকে মারতে পারো কিন্তু আমি তোমাকে মারব না তুমি আল্লাহকে ভয় করো না তাই তুমি আমাকে মারতে পারো আমি আল্লাহকে ভয় করি আমি তোমার গায়ে হাত তুলব না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন সিলমান কাতা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি জোড়া লাগাও যে তোমার কাছে আসে না তুমি তার কাছে যাও যে তোমার সাথে কথা বলে না তুমি তার সাথে বলো যে তোমাকে দেয় না তুমি তাকে দেও সিলমান কাতাক যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি জোড়া লাগাও ওয়াফু আম্মান দলামাক তোমার উপর যে জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও যে জুলুম করেছে ক্ষমা করে দাও জুলুম করেছে ক্ষমা করে দাও আল্লাহ পাক বলছেন الذين ينفقون في السراء والضراء الذين ينفقون في السراء والضراء والقاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين যারা সুখে দুঃখে দান করে রাগকে দমন করে রাগী মানুষের দয়া বেশি হয় মনে রাখবেন এটা মোটামুটি জেনারেল কায়দা যে রাগ করে তার দয়াও বেশি আর যে মাথাও নাড়ে না কথাও বলে না ওর দয়াও কম রাগও কম রেগে যায় একটা ধমক দেয় পরে আবার খুঁজে বেড়ায় লোকটা গেল কোথায় ডাকে ওকে একটু ভাত খাওয়াই দাও রাগী মানুষের দয়া বেশি হয় আর দয়ালু মানুষ রাগ করে বেশি আর যারা নীতিবান লোক এরা রাগ করে বেশি আর যারা নীতিভ্রষ্ট লোক এদের রাগ কম হয় الذين ينفقون أموالهم في السراء الذين ينفقون في السراء والضراء أموالهم ني الذين ينفقون في السراء والضراء والقاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين সুখে দুঃখে দান করে রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে আর তারাই হলো মোহসেন আর আল্লাহ মোহসেনদেরকে ভালোবাসেন মোহসেনদেরকে আল্লাহ ভালোবাসেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন لئن بسطت রে আমি আল্লাহকে ভয় করি তুমি আমাকে মারলেও আমি কিন্তু তোমাকে মারব না নাকি এক খেয়ে আর ঘুষি মারো হ্যাঁ খুশির বদলে ঘুষি মরের বদলে রক্তের বদলে রক্ত চায় সুবাহ এই হিংস্রতা ইসলাম আমাদেরকে শিখায় না আজ কয়েকদিন যাবৎ চলছে তাণ্ডব সুবাহান আল্লাহ এক একজন দায়িত্বশীলের বক্তব্য আর এক একজন দায়িত্বশীলের কাণ্ডজ্ঞান দেখে গোটা বিশ্ববাসী হতবাক হয়ে ছোট ছোট কমলমতি ছেলেরা তারা শিখিয়ে দিল জাতিকে যে নিষ্ঠার সাথে কাজ করলে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব কিন্তু অশালীন শব্দের প্লেকার্ডে রাস্তায় প্রদর্শন করা হচ্ছে এগুলি কাদের ভাষা এলে শিক্ষিত ছেলেদের ভাষা কে শিখাইল এগুলা যারা এগুলি শিখাচ্ছে তারাও যেন সাপ নিয়ে খেলতেছে ভালো করে বুঝতে হবে আপনার ছেলেকে যদি আমার উপর লেলায় দেন বেয়াদবি করার জন্য ওই ছেলে একদিন আপনার উপরে সোয়ার হবে এতে কোন সন্দেহ নেই ছেলেদেরকে ঘরে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে দ্রুত গতিতে তারা ঘরে ফিরে যাবে লেখাপড়া করবে যতটুকু হয়েছে জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট এত অতিরিক্ত লাগে না লেবু বেশি চিপতে গেলে পরে আবার তিতা হয়ে এখানে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অনেকেই চেষ্টা করে থাকবে সেই ক্ষেত্রে দায়িত্বশীল যারা তাদেরকে সঠিক ভূমিকা এসে সঠিক সিদ্ধান্ত যথার্থ টাইমে নিতে হবে নতুবা জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ আকবর ড্রাইভার মানুষ খুন করে যেই মানুষ খেপো ড্রাইভার স্বেচ্ছায় যদি মানুষকে খুন করে তাহলে সেই ড্রাইভার যেমন বিচারের কাজ গড়ায় হত্যাকারী হিসাবে দাঁড়াবে আর বিনা অপরাধে ব্রেক ফেল করে যদি কোনো গাড়ির ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর সেই গাড়ির ড্রাইভারের উপরে এক হাজার লোক যদি কিল আর ঘুষি মেরে ওকে হত্যা করে এক হাজার লোক খুনের আসামি হয়ে আসে ময়দানে বিচার আইন আদালত যথার্থভাবে প্রয়োগ হলে এগুলি হয় মদিনা ইউনিভার্সিটির গাড়ি অ্যাক্সিডেন্ট করলো কথায় কথায় কথা এসে যায় বাস্তব ঘটনাতে সব জিনিস আল্লাহ দেখার সুযোগ দিয়েছে মদিনা ইউনিভার্সিটির গাড়ি অ্যাক্সিডেন্ট করলো আমি ওই গাড়ির ভিতরে আমি স্টুডেন্ট মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ের ঘটনা গাড়ি সাইড করে ড্রাইভার দাঁড়িয়ে গেল অপোজিট পাশের গাড়িও দাঁড়িয়ে গেল দুইজনই কথা বলছে একটা ফুলের টুকা ওই ড্রাইভারের গায়ে দেওয়া হলো না পুলিশ আসলো রাস্তা মেজারমেন্ট করল কে কতটুকু অতিক্রম করে কার ভিতরে ঢুকেছে আল খাবজির ইসলামিক সেন্টারের গাড়ি ধর্ম মন্ত্রণালয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো গাড়ির মধ্যে আমি চালাচ্ছেন বটতলির ইঞ্জিনিয়ার খিলখেত বটতলির ইঞ্জিনিয়ার ভদ্রলোক এতেকাল করছেন আল্লাহ জান্নাত নসিব গাড়ি অ্যাক্সিডেন্ট করলো অপোজিট পাখির গাড়ি হলো আফগানিস্তানের গুলাব তার নাম গুলাব আর এই ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম দুইজন গাড়ি মুখামুখি লেগে গেল পুলিশ আসলো মন্ত্রণালয়ের লোক আসলো আমি বললাম একটু থামো চিন্তা করুন ফোন দিলাম অফিসে দ্রুত গতিতে লোক চলে আসলো খাবজি শহরের প্রধান মুফতি শেখ আতাউল্লাহ চলে আসলেন আসার পরে শেখ আতাউল্লাহ নামটা যাই হোক খাবজি শহরের প্রধান মুফতি তিনি চলে আসলেন এসে থানায় ঢুকলেন থানার ওসি সাহেব সালাম জানালেন স্যার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের মন্ত্রণালয় গাড়ি আপনি যা বলবেন আমি বলেন কি করব এখন বলছে মামলা ডিসমিস করে দাও আমার গাড়ি আমি ঠিক করে নিচ্ছি ওকে ছেড়ে দাও ও আফগানিস্তানের গরিব মানুষ ওর সত্তর পার্সেন্ট দোষ আর তিরিশ পার্সেন্ট দোষ গোলাপ কানতে লাগলো বলো বাবা আমি পরে চাকরি করি আমারও বাঁচানোর ব্যবস্থা করি তখন উনি লিখে দিলেন চলে গেল এরকম অগণিত অ্যাক্সিডেন্ট যার ডাইরেক্ট রাজ সাক্ষী আমার সেখানে আইন আছে আদালত আছে পুলিশ আছে প্রশাসন আছে সব আছে প্রশাসন যখন দুর্বল হয় মানুষ তখন আইন হাতে তুলে নেয় প্রশাসন সবল হলে সেখানে মানুষ আইন হাতে তুলে নেওয়া সাহস পায় কাজেই সেই সমস্ত বিষয় সেদিনে কাবিল হাবিলকে হত্যা করল আল্লাহ পাক বললেন একজন মানুষকে যদি কেউ হত্যা করে কিয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে সমস্ত মানুষের হত্যার তা এবার তার উপর চাপানো আর একজন মানুষকে যদি কেউ জীবিত মানে সুস্থ করার ক্ষেত্রে সহযোগিতা করে কি দিয়ে সহযোগিতা হয় আপনার এক ফুটা রক্তে একজন মুমূর্ষ রোগী বেঁচে যায় আপনার শরীরে রক্ত আছেন আপনি যুবক না ব্লাড ব্যাংকে রক্ত জমা দেন না কেন প্রত্যেক পাঁচ ছয় মাস পরে রক্ত চেঞ্জ হয় রক্ত যত দান করবেন তত তাজা রক্ত নতুন রক্ত তৈরি হবে আমাদের আহলাইস আন্দোলন আল আউন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ওখানে আপনারা সদস্য হয়ে রক্ত দেবেন আমাদের এক দিনী ভাই অসুস্থ হলেন তিনি বললেন কোন বেদাতি লোকের রক্ত আমি নিব না কোন হারাম খাওয়া লোকের রক্ত আমি নিব না কোন বেনামাদি লোকের রক্ত আমি নিব না আমাকে অন্য দিনী ভাইয়ের রক্ত আমার শরীরে প্রবেশ করাও আল জাসাদুল্লাদি নাবাতা বিশ্বহত ফাহুয়া আউলা বিন্নার যেই রক্ত গড়েছে যেই শরীর গড়েছে হারাম মালে সেটা জাহান নামের খোরা ওই লোকের সুদের টাকায় রক্ত হয়েছে সেই রক্ত আপনার শরীরে পুশ করা হচ্ছে রক্ত নেওয়ার সময় হুশ করে দেখে শুনে নিতে হবে রক্ত দান করলে একজন মানুষ নেকি পেয়ে যায় আল্লাহ আকবর বলছিলাম সেই দিন কাবিল হাবিলকে হত্যা করার পরে এই হত্যার সিলসিলা সেদিন চালু হল আজকে মানুষ খুন করা মানুষকে পিষে মারা মানুষকে চোখের পলকে ঘুষিয়ে মারা মানুষকে লাঠি পিটিয়ে মারা চোখের সামনে জেন্দা মানুষকে লাশ বানিয়ে ফেলা এদের পানি বাদে পরিণত হয়েছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাক দুইটা হিসাব আগে নেবেন একটা সালাতের হিসাব আউ্বালু মাইউ হাসাবু ভিল আব্দুই আমল কিয়ামত সালাত আর একটা হল আউ্বালু মা ইয়াকদা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ফয়সালা গুনফিদ্দিমা রক্তের ফয়সালা একজন মানুষ নাস্তিক একজন মানুষ কাফের বেদিন ওই বেদিনও আল্লাহর বান্দা আল্লাহকে খাদ্য দিচ্ছেন ওকে হত্যা করার দায়িত্ব আপনার নয় ও যদি মুরতাদ হয় ওকে হত্যা করার দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষের যাদের হাতে আইন আদালত আছে তারা মুরতাদদের শাস্তি দিতে সক্ষম আমি আপনি লালুয়ার ভুরু যে কেউ মুরতাদকে শাস্তি দেওয়ার দায়িত্বপ্রাপ্ত নয় বন্ধুগণ তাহলে কি হলো এই যে মানুষ খুন খুনের সিলসিলা সেই দিন থেকে চালু হল হলো মিনাল মুত্তাকিন আল্লাহ পাক মুত্তাকিনদেরটা পছন্দ করেন কবুল করেন যারা খুনের সাথে জড়িত খুনের সাথে মানুষ জড়িত হয়ে যায় একজন পুলিশকে ইটের উপরে পাথরের উপরে মাথা থুয়ে আর এক পাথর দিয়ে মাথাটা ছেঁচে ফেলল আর পুলিশের মগজটা ছিটকে যায় পড়ল আর চট করে একজন এত বড় দাঁড়িয়ে ঠিক করেছে পুলিশরা জবর খারাপ পুলিশ কিছু পুলিশ ভালো আছে কিছু পুলিশ খারাপ আছে ওই যে পুলিশ বসে আছে এর মধ্যে কত পুলিশ পুলিশ অফিসার আছে তাহার তোদের সালাতে সময় যায় মাস ভিজে যায় পুলিশ অফিসার মাস চলে না টাকা দিয়ে একটি টাকা ঘুষ খায় না পুলিশ অফিসার আছে না পুলিশ এরকম তাহাজ পড়ার পুলিশ আছে না সহিদার পুলিশ আছে না সব পুলিশ সমান যে খারাপ করেছে তার ড্রাইভার তাকে গ্রহণ করতে হবে যে ভালো করেছে ভালো পুরস্কার সে পাবে আমার এই মসজিদের মধ্যে কতটি পুলিশ অফিসার আছে কতটি গোয়েন্দার অফিসার আছে কতজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র বহু ধরনের মুসল্লি আমাদের এখানে সালাত আদায় করতেছে আমরা তাদেরকে চিনি না জানি না বা তারা পরিচয় দেয় না আসতে সালাত আদায় করে চলে যাচ্ছে সুবাহান আল্লাহ অপরাধীকে নিরপরাধকে বিনা বিচারে এক বাক্যে আপনি বলতে পারেন না ঠিক করেছে এই লোক এরা জাতি খারাপ গোটা জাতিকে একজন মানুষের আচরণের কারণে আপনি দোষী সাব্যস্ত করতে পারেন না সঙ্গে সঙ্গে ওই লোকটাও ওই হত্যাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল কেন যে এই হত্যা কাণ্ড দেখে তার মন কাঁপল না কত বড় মানুষ বিবেকহীন হলে মানুষ মরার খবর শুনি তারা হাঁটতে পারে আশা কর থেকে আসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম দাঁড়িয়ে গেলেন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে রসুল দাঁড়ায় গেলেন সাহাবাই বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ ইহুদি ইহুদির লাশ দেখে আবার দাঁড়াবার কি আছে সাল্লাহ সাল্লাম বলেন ইহুদি হোক আর যেই হোক না কেন ইন্নাল মাউতালা ফাজা মৃত্যু বড় ভয়ানক জিনিস মরণের লাশ দেখে কোন সুস্থ বিবেকালা লোক বসে থাকতে পারে না তাই আমি নবী অশান্ত হয়ে দাঁড়িয়েছি এটা আবার মিলাদার কিয়ামের দলিল বলছে ইহুদির লাশ দেখে নবী তার সম্মানার্থে দাঁড়ালেন আপনারা নবীর সম্মানে দাঁড়াবেন না সবাই দাঁড়ানিয়া নবী সালাম আলাই সোবাহান একজন বক্তা বক্তৃতা করতেছেন তিনি এটা কিয়ামের মিলাদের দলিল দিচ্ছেন এটা দিয়ে রসুল্লাহ সাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অমুসলিম প্রতিবেশী যদি মারা যেত সেখানে সমবেদনা জানানোর জন্য হাজির হতে একজন মানুষ জেন্দা মানুষ মারা গেল মানবীয় দৃষ্টিকোণ থেকে তার বাড়ির খোঁজ খবর নেওয়া দুনিয়াবি সহযোগিতা করা আপনার আমার দায়িত্ব জানাজা পড়তে পারবেন না তার জন্য দোয়া করতে পারবেন না তাকে দাফন করতে পারবেন না তাকে কাফন দিতে পারবেন না কিন্তু দুনিয়াবি চাওয়া পাওয়া ন্যূনতম মানবীয় প্রাপ্যটুকু তাকে দিতে হবে কথাটুকু বুঝতে হবে বন্ধুগণ কুরবানির ইতিহাস সেখান থেকে এলো তারপরে ইব্রাহিম আলাইহিসালাতুয়া সালামের থেকে পুনরায় আবার এটা নতুন করে সংস্কৃত হয়ে পরিবর্তিত হয়ে বিধানের মাসলা সাহেবের পরিবর্তিত হয়ে ফাইনাল যেটা আসলো সেটা লেটেস্ট আমাদের চূড়ান্ত চূড়ান্ত শরীয়ত যেটা আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের শরীয়ত এরপরে আর রদ বদলের কোন সুযোগ নেই রসুল্লাহ সাল্লাম বলেন হে মানব সকল ছন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি আর একটি করে আতিরা আতিরা বলা হয় রজব মাসে এক কুরবানি চালু ছিল রজব মাসের প্রথম দশকে আতিরা কুরবানি করা হতো পরবর্তীতে সেটা রহিত হয়ে গেছে জুল হাজ মাসের শেষ দশের দশম এগারোতম বারোতম তেরোতম এই চার দিন আইয়ামে তাসরিকের তিন দিন এবং কুরবানির একদিন এই চার দিন কুরবানি আমাদের শরীয়তে বলবৎ রয়ে গেল বন্ধুগণ কুরবানি খরিদ করার সময় প্রথমে নিয়তটাকে ঠিক করতে হবে তারপরে কুরবানির পশুটা দেখতে হবে কোন কোন পশু কুরবানি বৈধ আর কোন কোন পশু বৈধ নয় বাহিমাতুল আনহাম চতুষ্পদ জানোয়ার গৃহীত পালিত গৃহপালিত চতুষ্পদ জানোয়ার দিয়ে কুরবানি হবে গরু ছাগল উঠ দুম্বা এই চার শ্রেণীর নর্মাদি উভয় পক্ষের কুরবানি চলবে মোষের কুরবানি নিয়ে ইখতলাফ রয়েছে কেউ কেউ বলছে মোষ যেহেতু গরুর এক প্রজাতি অতএব মোষের কুরবানি বৈধ ভারতের আলেমলামারা মোষের কুরবানি দিয়ে থাকেন যাই হোক মুখতালাফ ফি মাসলা উটের কুরবানি গরুর কুরবানি ছাগল এবং দুম্বার কুরবানি নর এবং মাদি এই আট প্রকার কুরবানি কান কাটা লেস কাটা কানা টেরা চলতে পারে না জীর্ণ শীর্ণ ল্যাংরা এই সমস্ত জাতীয় পরিষ্কার দোষ প্রকাশ পায় এইগুলি কুরবানির অন্তর্ভুক্ত নয় খাসি কুরবানি বৈধ জাহা রাসুল্লাহে সাল্লাম কাবসাইনি আমলাহাইন মৌজুয়াইনি খুশিয়াতাইন রসুল্লাহ সাল্লাম ধূসর বর্ণের দুইটি দুম্বা কুরবানি করলেন ধূসর বর্ণের দুইটি দুম্বা আকরা নাইন যার শিং ছিল বড় বড় যাহা উল্লাহ কাবসাইন দুইটি দুম্বা কুরবানি করলেন আমলাহাইন ধূসর বর্ণের আকরানাইন বড় বড় শিংওয়ালা মাউজুয়াইন খুশিয়াতাইন বিসি ফেলে দেওয়া লেও পরিষ্কার হাদিস মোসনাদে আমাদের বলছে তো হ্যাঁ, মরদকে না মরদ রে খুঁত অতএব খাসি কুরবানি দাও না পাঁঠা বলি দাও না পাঁঠা কুরবানি দাও সাহাবি বলছেন লিয়ান্না লাহমুহু আলাদুয়াতিয়াবু কেননা খাসির গোস্ত সুস্বাদু এবং সুঘ্রাম পাঁঠার গোস্ত খেয়ে দেখেন আমরা আরব দেশে খেয়েছি পাঁঠার গোস্ত খেতে গেলেই গন্ধ লাগে আমরা খেতে পারি খুব কষ্ট তা অভ্যাস আছে যারা তারা হয়তো এক এক পিস খায় কিন্তু যাদের অভ্যাস নেই তারা খেতেই পারে পাঁঠার গোস্ত পাঁঠা বানা গন্ধ পাঁঠা যে ঘরে থাকে ঘর সুদ্ধা গন্ধ হয়ে যায় হ্যাঁ আর খাসি আতিয়াবু মানে সুঘ্রাণ খাসির গোস্ত গন্ধ হয় না ও অ্যালাদু এবং সুস্বাদু এই হাদিস থেকে দুইটা জিনিস বোঝা গেল এক নম্বর জিনিস বোঝা গেল যে খাসি কুরবানি করা যাবে খাসি কুরবানি করা কোনো দোষণীয় নয় খাসি খুদের মধ্যে পড়বে না দুই নাম্বার বোঝা গেল গোস্ত খাওয়ার বিবেচনাও আনতে হবে অনেকে বলেন যে কুরবানির আগের দিন মশলা কিনেছ গো গোস্ত খাওয়ার লোভে কুরবানি করো এই গরুটা নিলে গোস্তটা ভালো হবে এই গরুটা নিলে গোস্তটা ভালো হবে না এটা বোল্ডার এটা ই খাওয়ানো সার খাওয়ানো গরু এই সার খাওয়ানো গরু আমি নেব না দেশি ঘাস খাওয়ানো গরু চাই দেশি ঘাস খাওয়ানো গরুর গোস্ত ভালো হবে এটা খাওয়াটা উত্তম হবে আর একজন বলতে যে তুমি গোস্ত খাওয়ার ধান্দা করলে তোমার কুরবানি হবে না কিন্তু এই হাদিসে কি বলা হলো যে খাসির গোস্ত সুস্বাদু হয় এই জন্য রাসুল্লাহ সাল্লাম দুম্বা খাসি দুম্বা খাসি কুরবানি করলেন ধূসর বর্ণের ধূসর বর্ণের দুম্বা খাসি কুরবানি করলেন তাহলে গোস্ত খাওয়ার বিষয়টাও বিবেচনায় আনতে হবে ওই বুড়ে ঝাল গরু ওই গরু গোস্ত খাবে কি করে মানুষ গোস্তটা কেমন হবে এটা খেতে কেমন হবে এটাও আপনাকে বিবেচনায় আনতে হবে যেহেতু খাওয়া আলাল করে দিয়েছে আপনাকে শরীর যেটা হালাল করেছে সেটাকে আপনি হারাম বলতে পারেন না কিন্তু গোস্ত খাওয়ার নিয়তেই যদি কুরবানি হয় সেটা ভিন্ন ব্যাপার কুরবানি হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আর গোস্তটা বোনাস হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে আকুল উমা তসমাউন বিস্তারিত আলোচনা পরবর্তীতে আবার আসবে ইনশাল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক